পরিশেষে এই অধিবেশনের লোকদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এই মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের উপরে অতপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ছোট আলামত কিয়ামতের ছোট আলামত এতে কোনো সন্দেহ নেই যে কিয়ামত একদিন কি হবে সংগঠিত হবেই হবে যার শুরু আছে তার কি আছে শেষ আছে দুনিয়া একদিন আল্লাহ সৃষ্টি করেছেন এ দুনিয়া একদিন কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মহান রব্বুল আলমিন বলছেন কুল্লুমান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই পৃথিবীর বুকে যারাই আছে তারা ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন কে মহান রব্বুল আলমিন তিনি ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর বুকে তো এখনই এই যে কিয়ামত হবে এই কিয়ামত সংগঠিত হওয়া এবং এই কিয়ামতকে বিশ্বাস করা ইমানের ছয়টা রোকন বা পিলারের মধ্যে অন্যতম একটা রোকন বুঝে আসছে আমরা সুরা বাকারা প্রায়জনেই মনে হয় পড়ি যারা কোরআন একটু পড়তে জানি শুরুতেই আমরা আলিফলাম মিম জালিকাল কিতাবুলা রাইবাফি এই পৃষ্ঠাটা পড়ি অনেকেই এর শেষ প্রথম পৃষ্ঠার শেষে বলা হয়েছে কি যে ওয়াবিল আখিরত ইহুম ইউ কিনুন ওয়াবিল আখিরাতি হুম ইউ কিনুন এবং মমিন ও মুত্তাকিন তারাই যারা পরকালে দৃঢ় বিশ্বাসী যারা পরকালে দৃঢ় বিশ্বাসী অর্থাৎ শুধু বিশ্বাস থাকলেই চলবে না বিশ্বাসটা মজবুত হতে হবে যে না কিয়ামত হবেই হবে এই বিশ্বাস সহ আগের কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম রব্বিহিম ওরা রয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে আগত হেদায়াতের উপরে এবং ওয়া উলাইকা হুমুল মুফলেহন এবং তারাই কি সফল কাম তারাই সফল কাম যদি সফল কাম হতে হয় বা হতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম একদা বসেছিলেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ করে একজন আগন্তুক আসলেন যাকে সাহাবারা চিনতেন না তার কাপড় অত্যন্ত সাদা ধপধপে ছিল তা তিনি যে বাহির থেকে দূর থেকে এসেছেন সেটাও বোঝা যাচ্ছিল না এবং তার মাথার চুল পরিপাটি ছিল আর তিনি এসে রসুল সাল্লামের কাছে বসলেন রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে আদবের সাথে বসে তাকে জিজ্ঞাসা করলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন উনি বললেন তারপর বললেন আমাকে ইমান সম্পর্কে বলুন তো রাসুল সাল্লাম ইমান সম্পর্কে বলতে গিয়ে বললেন যে ইমান হলো আন্তুমিনাবিল্লাহ তুমি আল্লাহতে বিশ্বাস করবে ও মালাইকাতি আল্লাহর ফেরেস্তাতে বিশ্বাস করবে ওয়া কুতুবিহি তার আসমানি কিতাব সময়ে বিশ্বাস করবে ওয়া রসুলিহি তার রসুলগণে বিশ্বাস করবে ওয়ালিয়াউমিল আখের পাঁচ নাম্বার পরকালে বিশ্বাস করবে বুঝে আসছে পরকালে বিশ্বাস স্থাপন করবে আর ছয় নাম্বার হলো ও আন্তু মেনাবিল কাদরে খাইরিহি ওয়াশারি তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে এই ছয়টা হলো ইমানের রোকন বা পিলার খুঁটি স্তম্ভ যেটাই বলেন না কেন একই জিনিস কেমন তো এই ছয়টার মধ্যে পাঁচ নাম্বার পিলার হলো আল ইমান বিলিয়মিল আখের পরকালের প্রতি শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা কেউ যদি এই পরকালকে অবিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকবে মুসলমান সে থাকবে না ইমানের রোকন হলো ছয়টা কিন্তু আমাদের দেশে বলে কি সাতটা কয়টা বলে সাতটা ভেজাল কোথায় এক জায়গায় একটু ভেজাল আছে বুজার ভুল এটা হলো হাদিসের এবারও যেটা আমরা উল্লেখ করলাম একটু আগে হাদিসের কথা এটা আর আমাদের দেশে ভেজাল কতটুকু ভেজাল এতটুকু যে ওয়াল ইয়াউমিল আখের তো বলেই সাথে সাথে বলে ওয়াল বা আসি বাদাল ইয়াউমে আখের পরকাল দিবসের প্রতি বা শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করি আরও বিশ্বাস স্থাপন করি ওয়াল বা আসি বাদাল মত মরণের পর পুনরুত্থানে মরণের পরে পুনরুত্থানে বুঝে আসছে তো এই কথাটা হাদিসে নাই এটা অতিরিক্ত এজন্য অতিরিক্ত যে ইয়ামুল আখেরের মধ্যে ওয়ালবাসে বাদাল মাউত এটা হলো একটা অংশ পাঠ বুঝে আসছে আমরা এখানে সবাই আজকে অনুষ্ঠানে হাজির হয়েছি তার একটা অংশ নামাজ পড়েছি আমরা কেমন তার একটা অংশ এক পাঠ আলোচনা আমরা অলরেডি শেষ করে দিয়েছি তার একটা অংশ হয়তো কিছু ভাই টোকেন পেয়েছে তো পুরাটাই হলো অনুষ্ঠানের এক একটা অংশ এই অনুষ্ঠানটার মধ্যে মেলা মেলা পাঠ আছে তো কিয়ামতের মেলা পাঠ আছে তার মধ্যে একটা পাঠ হলো মরণের পর আবার পুনরায় জীবিত করা ওয়াল বা আসি বাদল তো ওটা আর তো বলার দরকার নাই যখন আপনি ইয়ামুল আখের বলেছেন তখন ওইটা এর মধ্যে চলে এসেছে বুঝে আসছে ইয়ামুল আখের মানুষের মরাটাও ইয়ামুল আখের মধ্যে অন্তর্ভুক্ত কারণ ওইটাই আমার জীবনের কি দিন শেষ দিন আমার জীবন নিয়ে যেদিন আমি আপনি সবাই মৃত্যুবরণ করব। সেই দিন আমাদের জীবনের শেষ দিন ইয়ামুল আখের তারপরে কবর কবরে সওয়াল জবাব তারপরে ওই ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার তারপরে আপনার আবার কবর থেকে উঠা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হাউজে কাউসার ফুলসিরাত ইত্যাদি সবগুলোই কি আল্লাহ হাসরের ময়দানে হাজির হওয়া আল্লাহ হিসাব নেওয়া এসবগুলোই ওয়াল ইয়াউমিল আখেরের মধ্যে কি আছে সংশ্লিষ্ট রয়েছে এজন্য আলাদা করে ওয়াল বাসি বাদাল মৌত বলাটার দরকার নেই বললে বললে কি হবে হাদিসের বিরোধী হয়ে যাবে হাদিস তো বলছে ছয়টা আমি যদি সাতটা বলি তাহলে অতিরিক্ত বললাম না তো এজন্য এটা ভুল তথ্য সহি তথ্য হচ্ছে ইমানের রকম ছয়টা যেটা আমরা উল্লেখ করলাম একটু আগে যা হোক তো এই ইমান ইমানের প্রতি এক পরকালের প্রতি বিশ্বাস স্থাপন অবশ্যই আমাকে করতে হবে কারণ এটা একটা ইমানের অংশ ইমানের রোকন একটা ইমানের পিলার সম্মানিত ভাই এবং বন্ধুগণ মুসলিম সমাজ আজকে কোরআন ও হাদিসের জ্ঞানের সাথে নিজেকে সম্পৃক্ত না করাই দেখা যাচ্ছে যে মানুষের যখন সে এলেম অর্জন না করবে তখন কি হবে আপনি বা আমি এলেম অর্জন করলাম না নামাজ কিভাবে পড়তে হবে জানলাম না অজু কিভাবে করতে হবে জানলাম না তখন কি করব আর একজনকে যেভাবে দেখি যেভাবে বলতে শুনি সেটাই করব না কি বলবেন আপনারা হ্যাঁ এটা কি না হয় কি না এটা হ্যাঁ আপনি জানলেন না বা আমি জানলাম না তো আমি না জানলে কি কিভাবে আমি আমল করব আরেক ভাইকে যেভাবে দেখছি সেভাবে আমল করব অথবা আরেক ভাইয়ের কাছে যেটা শুনছি সেটাই আমি বলবো শোনা কথাটা বল আমি বলবো কিন্তু ওটা যাচাই করার ক্ষমতা আমার নেই কেন নেই কারণ আমি পড়াশোনা করি না এটা বড় ব্যারাম এজন্য বারবার আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যে আলহামদুলিল্লাহ এখানে আপনাদের বই আছে এই বইগুলো পড়লে ছোট মলবি হয়ে যাবেন আপনি একটা এ আপনার র্যাকে যে বইগুলো আছে এই র্যাকের বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি ছোটোখাটো একটা মূল বিষয় হয়ে যাবেন তো এই জন্য বলবো যে পড়াশোনা করুন ইসলাম সম্পর্কে যেটা প্রত্যেক মুসলমানের জানা দরকার অন্তত অতটুক জানুন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ তো বলছিলাম যে ইসলাম সম্পর্কে মানুষ না জানার কারণে যে যেটা বলে ওটাই মানুষ কি করে বিশ্বাস করে এই যে একটু আগে এপ্রিল ফুলের কথা আমরা বলে আসলাম এপ্রিল ফুল যে মুসলমানদের অনুষ্ঠান নয় খ্রিস্টানদের অনুষ্ঠান এটাতে যে আমারই জাতি ভাইদেরকে বোনদেরকে শিশুদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল মেলা মানুষ জানেই না জানলে হয়তো পালন করতো না যতই সে মূর্খ হোক না কেন তো ইসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তো এই জ্ঞানের অন্যতম অংশ হলো কি পরকালে বিশ্বাস পরকালে একদিন হবে শেষ দিবস এই পৃথিবীর বুকে একদিন আসবেই আসবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেউ তাকে রক্ষা করতে পারবে না এটা মোহান রাব্বুল আলমিনের ওয়াদা আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহ খলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন কি না আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না অতএব একদিন কিয়ামত হবে তবে সেই কিয়ামত কবে হবে সেই কিয়ামত কবে হবে এটা কি আমরা জানি বিজ্ঞানীরা দুই তিনবার ডেট দিছিল কিন্তু কিছু হয়নি আবার ডেট দিছে বলে পঁচাত্তর বছর পর এবং কিছু আলেম ওলামাও আন্দাজের উপর একটা কথা বলছেন এটা তাদের ব্যক্তিগত মত কিন্তু কোরআন ও হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নেই কারণ কোরআন ও হাদিসে কোনো বছর নির্ধারণ করা হয়নি বরং কোরআন ও হাদিস কিছু আলামতের কথা বলেছে যা প্রকাশিত হলে জানতে হবে যে আস্তে আস্তে কিয়ামত কি ঘনিয়ে আসছে কিয়ামত কখন হবে এই ব্যাপারে আল্লাহ তালা ছাড়া কারো কোনো জ্ঞান নেই তার দলিল কি প্রমাণ কি সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি যেখানে মহান আলমিন বলছেন ওটা আমাদের কারো বাণী না কার বাণী আল্লাহর বাণী মহান আলমিন বলছেন মহান আলমিনের কাছে রয়েছে কিয়ামতের সংবাদ জ্ঞান কিয়ামত কখন হবে এই খবর একমাত্র কে জানেন মহান রব্বুল আলমিন জানেন ওয়াইনাজিলুল গাইস আজকে যে বৃষ্টি হবে এটা কেউ জানতাম আমরা পৃথিবীর কেউ জানত না তো এই বৃষ্টি কবে কোথায় কখন হবে এটা কার জ্ঞান আল্লাহর জ্ঞান আল্লাহ জানেন আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে তার চাইতেও আগেও আল্লাহ তালা জানেন মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এখন হয়তো বলবেন যে আল্ট্রাসাউন্ড করে তো বলে দেয় তো যেই দিন পেটে বাচ্চা আসে সেই দিন বিজ্ঞানী বেটারা বলে না কেন পারবে ওর বাপেরও ক্ষমতা নেই কিন্তু আল্লাহ জানেন এটা ছেলে হবে না মেয়ে হবে না মরার আগে মানে হওয়ার আগে যে মরে যায় না মেলা তো হওয়ার আগে মরে যাবে না সে কি অবস্থা মানে হাত পাগুলো কেমন হবে না হবে সব কিছু কে জানেন মহান রব্বুল আলম জানেন বিজ্ঞানীদের বলা এটা হলো আল্লাহর সৃষ্টির পরে বলা বুঝে আসছে বা ডাক্তারদের বলা কি আলট্রাসাউন্ড করে ভিতরের জিনিসটা যখন আল্লাহ তালা দেন পুরুষ না স্ত্রী তখন তারা এটা বলতে পারে এর আগে বলতে পারে না চার মাসে জানেন তো আপনি বলতে পারবে না পাঁচ মাসে সন্দেহ পাঁচ মাসে সন্দেহ মানে সংবাদটা মিয়ে মিয়ে আপনাকে দিতে পারবে না তবে ছয় মাসের সময় যেহেতু স্পষ্ট হয়ে যায় তখন বলে এরপরও বিপরীত হয় অনেক সময় হ্যাঁ মানে ছোট বাচ্চাটার ওর যে ইয়াটা লিঙ্গটা পুরুষ না মহিলা এটা যদি ভাজের মধ্যে থাকে তো যতটুকু পারে অতটুকু আন্দাজের উপরে বলে দেয় অনেক সময় ছেলে বললে দেখা যায় মেয়ে হয়ে গেছে মেয়ে বললে ছেলে হয়েছে এটা সব সময় খাটে না তবে বেশিরভাগ হয় এবং এটা হয় এজন্য যে তারা ওই মেশিন দ্বারা দেখে বলে থাকে এটা নতুন কোনো সংবাদ নয় কিন্তু মোহন রব্বুল আলমিন কাকে কোন সন্তান দেবেন ওটা পেটে আসার আগেই আল্লাহ জানেন এবং পেটে যেদিন আসে সেদিনও আল্লাহ তালা জানেন যে এই সন্তান কি অবস্থায় হবে বা কি হবে ছেলে না মেয়ে না কানা না হাতওয়ালা না হাত ছাড়া এসবে আল্লাহ জানে ওয়া আলাম মাহফিল আর হাম ওয়ামা তাদরি নাফসুম্মা দা তাকসিবো বোগাদা কোনো ব্যক্তি জানে না যে আগামীকাল সে কি কাজ করবে আমি আপনি কেউ জানি না হয়তো একটা মোটের উপরে আন্দাজ আছে রুটিন কালকে শিখো যাবো ভালো মাছ বা মুরগি কিনে নিয়ে আসবো খামো ইত্যাদি এভাবে আছে কিন্তু দেখবেন যে পাই টু পাই কোনো রুটিন আমার আমি দিতে পারবো না এজন্য যে জানি না কখন কোন দিকে দরকার হয় তখন সেদিকে চলে যাব হয়তো এক সময় মনে করেছিলাম যে এই টাইমটা এখানে কাটাবো কিন্তু দেখা গেল যে আমার ভালো লাগছে না আমি ঘুমিয়ে পড়েছি তো এই জন্য এই নাফস আমাদের জীবনে আমরা আগামীকাল কি করব এর পুরা হিসাবও আমরা দিতে পারবো না এটা জানেন কে মোহাম্মদ আব্বুল আলমী এবং কোন নফস জানে না যে কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে আমরা কেউ জানি না যদি জানতাম তাহলে মরার জায়গায় যাইতাম কেউ যাবে মরার জায়গায় কিন্তু না জানি না যে কোথায় মরণ হবে ফলে অনেক সময় মরণের কারণেই আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো স্থানে নিয়ে যান কেন কারণ ওইখানে তার মত আছে আমাদের ইসলামিক সেন্টারে আলোচনা শুনতে শুনতে একটা লোক একবার মারা গেছে তো আল্লাহ তালা তার মৃত্যু অবশ্যই আশা করি ভালো করেছেন কারণ ইসলামী কথা আলোচনা শুনতে শুনতে তার মৃত্যু হয়েছে তো এখন যে কথা বলছিলাম যে ওইখানে আল্লাহ তার মত লিখে রেখেছেন বলেই সে ইসলামিক সেন্টারে এসে বেশি পুরাতন না কয়েকদিন ধরে আসতো তো হঠাৎ করে সেখানে এসে মারা গেছে হার্ট অ্যাটাক করে তো যাই হোক ওমা তাদের দিন বিয়ারুদ্দিন তামুদ কোনো ব্যক্তি জানে না যে কোন ভূখণ্ডে তার মৃত্যু হবে ইন্নল্লাহ আলিম খাবির ইন্নল্লাহ আলিমুন খাবির মহান রব্বুল আলমিন সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন সুরা লোকমান চৌত্রিশ নম্বর আয়াত এই আমতের খবর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরে যাকে আমরা সম্মান করব মর্যাদা দিব তিনি হলেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই যে আগন্তুকের কথা বলছিলাম যে একজন আগন্তুক আসলেন রসুলের কাছে জিজ্ঞাসা করলেন ইসলাম ইমান সম্পর্কে ওনার আরেকটা প্রশ্ন ছিল চার নাম্বার প্রশ্ন তিনে ছিল এহসান সম্পর্কে চারে ছিল উনি তাকে জিজ্ঞাসা করলেন যে আখবিরিনী আনিস সাহ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কিরে ভাই সাল্লাহ সাল্লাম বলেন না কেন সাল্লাহ সাল্লাম এটা তো আপনার লাভ আমার লাভ না আমি বললে আমার লাভ আপনি বললে আপনার আপনার লাভ আপনি যদি একবার সাল্লাহ সাল্লাম বলেন তাহলে আপনার উপরে আল্লাহ দশ বার রহমত নাজিল করেন সুভান তো যাই হোক আরও আজকে শুক্রবারের রাত কিসের রাত শুক্রবার আমরা মনে করি বৃহস্পতিবার কিন্তু আরবি হিসেবে শুক্রবারের রাত শুরু হয়ে গেছে যাই হোক তো এই জন্য রসুলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা সলাদ পাঠ করতে হবে বিশেষ করে শুক্রবার দিন ও রাত্রি যে কথা বলছিলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উনি বললেন যে আমাকে কিয়ামত সম্পর্কে বলুন কিয়ামত কখন হবে তো রসুল সাল্লাম তাকে বলেছিলেন যে মাল মাসউল আনহা বি আল্লাহ সাইল আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আপনার সাইতে আমি জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানি না আপনি যেরকম জানেন না কিয়ামত কখন হবে আমিও জানি না তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি কিয়ামত কখন হবে এটা না জানেন কে জানবে আল্লাহ জানেন কিন্তু কোনো মানুষের এটা বলার কোনো ক্ষমতা নেই বুঝে আসছে তো উনি বললেন যে তাহলে আমাকে কিছু কিয়ামতের আলামতের সংবাদ দিন কোন কোন আলামতগুলো প্রকাশ পেলে কিয়ামত সংগঠিত হবে সেই কথাগুলো আমাকে একটু বলে দিন জানিয়ে দিন বুঝে আসছে তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ যখন নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রেরিত হয়েছেন তখন তিনি নিজে বলছেন আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি এসেছি মানে আমি শেষ জামানার নবী আর আমি আর কিয়ামত খুব কাছাকাছি সময় এসেছি আল্লাহ বলছেন রসুল সাল্লাহ সাল্লামের কথার সাথে একত্রতা ঘোষণা করে ইকতারাবাতি সাহ কিয়ামত ঘনিয়ে এসেছে একতারাবাতিস সা কিয়ামত ঘনিয়ে এসেছে ওয়ান সাক্কাল কামার আর চন্দ্র কি হয়েছে দ্বিখণ্ডিত হয়ে গেছে বুঝে আসছে তো কিয়ামত কাছাকাছি চলে এসেছে এটা বলা হয়েছে পনেরোশো বছর আগে এখন চোদ্দশো ছত্রিশ হিজড়ি কত সাঁত্রিশ হ্যাঁ চোদ্দশো সাঁত্রিশ হিজড়ি এই চোদ্দশো সাঁত্রিশ হিজড়ি তার মানে রসুল সালাম এগারো হিজড়িতে ইন্তেকাল করেছেন সাত বছর আর চার বছর যদি বাদ দেন তো ছাব্বিশ বছর চোদ্দশো ছাব্বিশ বছর আগে রসুল সালাম বলছেন যে আমি আর কিয়ামত পাশাপাশি এসেছি এখনো কিয়ামত হয়নি তার মানে এই সময়টা আল্লাহর কাছে কিছুই না পরকালের তুলনায় চোদ্দশো বছর কিছুই না তো কিয়ামত কখন হবে সেটা মোহন রাবুল আলমিন ভালো জানেন তবে কিয়ামতের কিছু আলামত অলরেডি প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হওয়ার পরে সেগুলো কি হয়েছে চলেও গেছে মোহানরব্বুল আলমিন সুরা কামারের এক নম্বর আয়তে বললেন ইখতারাবাত ইসা কিয়ামত ঘনিয়ে এসেছে ওয়ান শাক্কাল কামার আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের একটা কি আলামত এটা চলে গেছে কাফেররা যখন ইসলাম গ্রহণ করছিল না তখন রসুল সাল্লাম বারবার চেষ্টা করছিলেন একবার তারা বলল যে আপনি যদি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন আপনার রবের মাধ্যমে তাহলে আমরা মুসলমান হয়ে যাব রসুল সাল্লাহ সাল্লাম ওদের ইসলামের জন্য কত যে চেষ্টা করেছেন একটু আগে আমরা এপ্রিল ফুলের ব্যাপারে বললাম যে যতক্ষণ আপনি খ্রিস্টান না হয়েছেন ততক্ষণ পর্যন্ত খ্রিস্টান বা ইহুদি যতক্ষণ না হয়েছেন ততক্ষণ ওরা আপনার উপর খুশি হবে না এই বদমাইশ কুফারে কুরাইশেরও একই অবস্থা ওদেরকে রসুল সাল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন ওরা বলল যে আপনি যদি রবের মাধ্যমে পালনকর্তার মাধ্যমে আল্লাহর মাধ্যমে আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন তাহলে কি হবে কি হবে আমরা মুসলমান হয়ে যাব রসুল সাল্লাম তো সরল লোক বিশ্বাস করলেন তাদের কথা আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আল্লাহ এতগুলো লোক মুসলমান হতে চেয়েছে তো আপনি একটু চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখান আমাকে মহান রব্বুল আলমিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন আল্লাহ একবার মজেজা রসুল ইসলামের জন্য কিন্তু ওই যে যতক্ষণ পর্যন্ত আপনি ওদের দলে না ঢুকবেন ততক্ষণ খুশি হবে না এই লোকেরা বলতে লাগলো যে চাঁদেও মোহাম্মদ ইসলামের জাদু চলে নাউজুবিল্লাহ বুঝে আসছে তো এটা একটা কিয়ামতের আলামত অলরেডি চলে গেছে নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী আর কোনো নবী আসবে না এই যে উনার আগমন তার মানে কি কিয়ামত কাছে এসেছে না দূরে চলে গেছে কাছে এসেছে আর নবী আসবেন না উনি শেষ নবী এটাও একটা কিয়ামতের আলামত মোহাম্মদের আগমন এটা কিয়ামতের একটা ছোট আলামত দুই নাম্বার তিন নাম্বার মোহাম্মদ সাল্লাম এসেছিলেন আবার চলেও গেছেন উনার চলে যাওয়াটা কিয়ামতের আরেকটা আলামত তাহলে কয়টা হলো তিনটা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া তারপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন এবং ওনার চলে যাওয়া বা বিদায় তিনটা আলামত কিন্তু বললাম মনে রাখবেন তারপরে রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে যে আগন্তুক এসেছিলেন তিনি ছিলেন জিবরিল আলাইসাল্লাম উনি তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে বললেন যে তুমি জিবরিল যেমন জানো না আমিও তেমন মোহাম্মদাম জানি না কিয়ামত কখন হবে তো জিবরিল বললেন যে তাহলে কিছু আলামত সম্পর্কে বলুন উনি বললেন যে আন্তারাল হুফাতাল উরাতা রিয়া আশা ফিল তুমি দেখতে পাবে আন্তারা তুমি দেখবে কিয়ামত ও আরেকটু ছুটে গেছে তার আগে যে আন্তালিদাল আমাতু রব্বাতাহা আন্তালিদাল আমাতু রব্বাতাহা এটা চার নাম্বার কিয়ামতের ছোট আলামত যে দাসী তার মনিবকে জন্ম দেবে তার পেট থেকে কি হবে মালিক তার মনিব জন্ম হবে দাসীর পেট থেকে কে জন্ম হবে তার মনিব তার মালিক জন্ম হবে এটা দুটা ব্যাখ্যা বলেছেন ওলামারা যে যে মায়ের পেট থেকে আপনি আমি হব সেই মায়ের সাথে দাসীর আচরণ করা হবে সে মায়ের সাথে কি করা হবে দাসীর মতো আচরণ করা হবে হয়নি মায়ের সাথে এখন অহরহ দাসীর চাইতেও খারাপ আচরণ করা হচ্ছে হাতটা সৌদি আরবে অনেক পরিবার এরকম আছে আল্লাহ যেন এদেরকে মায়ের মর্যাদা বোঝার তৌফি দান করে আল্লাহ আরেকটা ব্যাখ্যা হলো যে যুদ্ধ বিগ্রহ বেশি হবে যার ফলে বাবার ভাগ্যে দাসী অথবা গণিমতের মাল হিসেবে দাসী পড়বে ওই দাসীর সাথে বাবা মিলন করবে করার ফলে কি হবে পেটে তার বাচ্চা হবে বুঝে আসছে বাচ্চা হয়ে যে বাচ্চাটা জন্ম নেবে বাবার মৃত্যুর পর দাসীর মালিক কি হবে ওই বাচ্চাটাই তার মালিক হবে বুঝে আসছে কারণ বাবা যে সম্পদ রেখে গেছে দাসীটা তার একটা অংশ ফলে এই পেটের বাচ্চাটা দাসীর পেটের বাচ্চাটাই কি হবে দাস ওই ওর মার ওর মা আসলে যেটা ওর মা এই মারই কি হবে মালিক হয়ে যাবে আন্তালিদাল আমাতুর রব্বাতা দুটো ব্যাখ্যা এটা গেল চার নাম্বার কিয়ামতের ছোট আলামত পাঁচ নাম্বার হচ্ছে যে তুমি দেখবে আন তারা তুমি দেখবে আল তা যাদের পায়ে জুতা ছিল না আমাদের মধ্যে অনেককে পাইবেন একসময় জুতা আমাদের ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা বিদেশে যে কাজই করি না কেন অন্তত খাওয়া পড়ার আমাদের সমস্যা আছে কি না আল্লাহ যেন দুনিয়া তো না করেন আখেরা তো না করেন আল্লাহ তো বলছিলাম আন তারাল হুফা তুমি নগ্ন পদ যাদের পায়ে জুতা ছিল না এদেরকে দেখবে আল ওরাত মানে পরনে পোশাক ছিল না যারা এই সমস্ত লোকেরা রিয়া শাহ এবং একসময় এরা গরু ছাগল চড়াতো রাখাল এরা কি করবে দুনিয়াতে এত টাকা পয়সা বেশি হবে যে এরা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান বড় বড় লম্বা লম্বা পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং করে কি করবে অহংকার করবে আর বলবে তোর বিল্ডিং ভালো না আমারটা ভালো হ্যাঁ, তুই কি দিয়েছিস এই এই এই নিয়মে বানাইছিস কি না আমার রুমগুলো ভালো এই সেই এই গর্ব অহংকার করা এটা কিন্তু এখন শুরু হয়ে গেছে হ্যাঁ কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন রানা প্লাজা ধসে গেছে এ রানা কি ছিল ওর বাপ চায়ের দোকান ছিল ওর সেখান থেকে দেখেন গার্মেন্টসের মালিক হয়ে গেছে তো যাই হোক রাতারাতি মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে হয়ে যায় ভালো পথে হোক আপনার মতো আমার মতো পরিশ্রম করে হোক কোটি কোটি টাকার মালিক হয়ে যাক ওটাতে আমরা কিছু বলি না কিন্তু জাতীয় সম্পদকে এইভাবে চুরি করে রাতারাতি ধনী হওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো কারণ ভিক্ষা করে খেলে কেয়ামতের দিন কোনো জবাব দিতে হবে না যে কেন তুমি ভিক্ষা করেছিলে আমার ছিল না আমি ভিক্ষা করেছি যদিও ইসলাম ভিক্ষার বৃত্তির প্রতি আহ্বান করে না ইসলাম বলে পরিশ্রম করে খেতে তদুপরি যদি আপনি কারো দরবারে হাত পেতে পাঁচটা টাকা আপনাকে সে দেয় ওইটা হারাম নয় ওইটা কি হারাম নয় আপনি আপনার পেটের জন্য কারো কাছে পাঁচ টাকা চেয়েছেন কিন্তু আপনি যদি পাঁচ টাকা চুরি করেন কেয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে দুনিয়ায় যদি ইসলাম বিধান থাকে আপনার হাত কেটে নেওয়া হবে কিন্তু এগুলো সবই আমাদের দেশে চলছে যেটা আমি আমার কিছুক্ষণ আলো আগের আলোচনাতেও বলেছিলাম তো যে কথা বলছিলাম যে এরা বড় বড় বিল্ডিং তৈরি করে গর্ব অহংকার করবে এবং এটা বাস্তবে ঘটে চলেছে তো আমরা এতক্ষণ কয়টা বললাম পাঁচটা কিন্তু আমাদের বলা হয়ে গেল মনে রাখবেন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া মোহাম্মদ সাল্লামের আগমন ওনার বিদায় তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে আন্তালিদাল আমাতু তাহা আপনার দাসী তার সন্তানকে হ্যাঁ, তার মা মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে তার দুটি ব্যাখ্যা আমরা উল্লেখ করেছি পাঁচ নাম্বার হলো যে যাদের কিছুই ছিল না না জুতা না পোশাক এবং গরু ছাগলের রাখাল যারা ছিল এরা কি করবে বড় বড় বিল্ডিং তৈরি করবে তখন কিয়ামত ঘনিয়ে আসবে পাঁচটা আলামতের কথা বলা হলো ছয় নাম্বার আলামত হলো অযোগ্য ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করা হবে কি অবস্থা এখন আমাদের সমাজের বেশিরভাগ অযোগ্য লোকগুলোই নেতৃত্বের পিছনে ছুটছে যারা ভালো লোক ওরা এগুলোকে পছন্দও করে না মারামারি কাটাকাটি আল্লাহ জানে আজকে যে কি হয়েছে আমাদের ওইদিকে মনে আজকে ভোট ছিল মরল না বাঁচলো আল্লাহ আলম জানি না আপনারা হয়তো খবর টবর শুনেছেন আল্লাহ জন্য হেফাজত করেন আল্লাহ আমিন এ অবস্থায় আমার উপদেশ আপনাদের জন্য যে নিজ আত্মীয় স্বজনকে হ্যাঁ নিজ আত্মীয় স্বজনকে চরমভাবে নিষেধ করবেন সকল ভোট কেন্দ্রে যেতে ভোট যেই গণতন্ত্রের পদ্ধতি এটা ইসলাম ইসলাম ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক এরপরে এই মারামারিতে যাওয়ার দরকার কি আপনি ওইখানে যাইবেন গ্যাঞ্জাম লাগলে একটা বাড়ি আপনার উপরেও এসে পড়বে আপনি যদি মরে যান তাহলে আপনার কুপুরি মৃত্যু হবে কেন কারণ আপনি ন্যায় পথে মরেছেন কি না আপনি অন্যায় পথে মরেছেন এজন্য ওই সব জায়গাতে খবরদার নিজের আত্মীয় স্বজনকে পাঠাবেন আপনাকে ভোট দেওয়ার আমার কি দরকার তোমার ইচ্ছা হলে তুমি একাই ফ্রি পাস করে যাও গা বুঝে আসছে তুমি ফ্রি পাস করে যাও গা আমার যাওয়ার ওখানে মারামারির দরকার নেই তোমার টাকা বেশি হয়েছে আমার বাড়িতে দিয়ে দাও খেয়ে লই ওকে তো যাই হোক যে কথা বলছিলাম যে অযোগ্য লোককে নেতা হিসেবে গ্রহণ করা হবে যেই সংসদে লাখ লাখ টাকা এক মিনিটে খরচ হয় আমি আজও ভেবে পাই না যে কিভাবে এক এক মিনিটে নাকি পনেরো লাখ টাকা না কত টাকা খরচ হয় আল্লাহ আলম জানি না কীভাবে খরচগুলো হয় কিন্তু এটা আপনার আমার এই ওই মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে আপনি ইনকাম করছেন এ টাকাগুলোই গিয়ে রাজকোষে জমা হচ্ছে আর ওরা ওইগুলো ওই এসির তার বসে নষ্ট করছে আমরা বলবো যে আমাদের কল্যাণের জন্য যদি কোনো কাজ করা হয় সেটাতে আহলান ওয়াসাহালান কিন্তু ওইখানে গিয়ে তোমরা গান গাইবা গান গাইছে না এবার হ্যাঁ গান গাইবা আর একজন গালি দিবা কাউরে আরেকজন ঘুম পাড়বা কি করবা রাবিশ ফাবিশ ইত্যাদি অসভ্য এর চাইতে যেন এর চাইতে যেন পশুদের সংসদ ভালো আমি অনেক আগে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম ঢাকাতে তখন একটা আরবিতে আপনার আর্টিকেল পড়েছিলাম যেখানে এরকম ছিল যে ব্যাংক খালি প্রতিদিন ব্যয় ব্যয় করে ডাকি বুঝে আসছেন ব্যাংকের কাজ কি একটু বৃষ্টি ফিষ্টি হইলেই ক্যাঁ গু ক্যাঁ গু ক্যাঁ গু করে ও ডাকে ওর কাজ তো ওটা করবেই এখন ইয়া হলো হাতি হলো বনের রাজা হাতি হলো বনের রাজা সব পশুগুলো গিয়ে হাতির কাছে বিচার দিছে কয় সার কয় কিরে কি হয়েছে তোদের কয় ব্যাঙ্গে আমাদেরকে ঘুমাইতে দেয় না কয় কি হয়েছে কয় সবসময় ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যাঙ্ক করে ডাকে তো হাতি তো ব্যাঙ্গের একটা পাড়া দিলে শেষ কিন্তু পশুর যেই রাজনীতি আছে পশুর মধ্যে যে ন্যায় বিচার আছে এটা একটা গল্প যদিও হ্যাঁ, সেটা মানুষের ভিতরে আজকে নেই ব্যাংকে ডাকছে হাতি বলছে তোর কি সমস্যা কয় এই একটু পানি টানি হলে তো ব্যাকু ব্যাকু করা আমার অভ্যাসই এটা তো আপনি জানেন স্যার তো এই সমস্যাটা একটা সমাধান করলেই তো শেষ হয়ে যায় কয় তাই তোরই তো সব পশুকে লাগাই দিছে কয় শহরের বাইরে আমরা যেখানে থাকি এর বাইরে একটা দুটা বড় পুকুর খুঁড়ে দেয় ওদেরকে ওরা ওইখানে গিয়ে ক্যাঁকু ক্যাঁকু যা করার লাগে করবো আমাদের এখন যদি ওই তো মানুষকে যদি এরকম সমস্যার কথা কইতেন ওই ওরা মেরালা ও না থাকলে এই বেজাল থাকবো না এ হলো আমাদের এখন চরিত্র কিন্তু এখন তো ওইভাবে তো করছে আচ্ছা যাই হোক আমরা ওইগুলো নিয়ে তর্ক করতে চাই না তো আমি যে কথা বলছিলাম যে এখন এমন অবস্থা হয়েছে যে যোগ্য নেতৃত্বের বড় অভাব যোগ্য নেতৃত্বের বড় অভাব যে আমি বলবো না যে এই দল ওই দল সব যোগ্য মানে এই দল অযোগ্য তো এই দল যোগ্য বরং পুরা লেভেলটাই মানে নেতা নেতার লেভেলটাই পুরাটাই এখন দূষিত হয়ে গেছে আল্লাহ যেন এরকম নেতৃত্ব থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ মাহমিন কারণ আপনি যদি চেয়ে নেতৃত্ব নিতে যান আর দায়িত্ব পালন করতে না পারেন তাহলে কিয়ামতের দিন কড়াই গন্ডায় আপনার হিসাব নেওয়া হবে আর যদি আমরা এখানে একশো দেড়শো লোক আসি আমরা সবাই মিলে যদি এক ভাইকে বলে দেই ভাই আপনাকে আমরা সভাপতি হিসেবে গ্রহণ করলাম আপনি সবুজ ভাই আপনি আমাদের অনুষ্ঠানে দায়িত্বশীল ঠিক আছে আপনাকে আমরা বানাইলাম ও ভাই বলছে না রে ভাই আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না কয় না আপনাকে নিতেই হবে কয় তাহলে তোমাদেরকে সহযোগিতা করতে হবে আমাকে কয় ঠিক আছে সহযোগিতা করব এই লোককে মহান রব্বুল আলমী স্বয়ং সহযোগিতা করেন সুবাহ সায়া নিবেন আল্লাহর মানে কঠিন শাস্তির সম্মুখীন হবেন যদি পালন করতে না পারেন আর যদি আপনাকে সবাই মিলে দেয় আর আপনি চেষ্টা করেন আপনার আয়ত্তের মধ্যে যতটুকু আছে তাহলে বাকিটা আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন আপনি নেকি পাবেন গুণা তো ইনশাল্লাহ হবে না তো এই জন্য নেতৃত্ব চেয়ে নিতে যাবেন না আর আমাদের দেশে যে এরকম বদমাইশ টাইপের নেতারা বিড়িখোর আর এই গমসোর আর ধানসোর বাইরে হচ্ছে তো এদেরকে ভোট দিলেও আপনি ওদের অন্যায় কি করলেন সহযোগিতা করলেন অতএব সাবধান এদেরকে ভোট দিতেও যাবেন না আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহ আমিন আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি এক মজলিসে বসেছিলাম রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জনগণকে কিছু আলোচনা শোনাচ্ছিলেন ইজ জা আরবিউন তখন একটা বেদুইন আরব্য বেদুইন যারা গ্রামে থাকে বধু যাকে আপনারা আমরা বলছি তো এরকম একটা লোক আসলেন এবং এসে জিজ্ঞাসা করছেন মাতা সাহ কিয়ামত কখন সংঘটিত হবে তো রসুল সাল্লাম যেন শুনতেই পেলেন না এরকম ভাব উনি কথা বলতেই থাকলেন কথা বলতেই থাকলেন এখন উদাহরণস্বরূপ আপনারা একজন আমাকে একটা প্রশ্ন করলেন আমি কথা বলতেই থাকলাম তো এখন কিছু লোক বলছে যে শাহিকে কথাটা শোনে নাই তো ওই রকমই সাহাবাদের কিছু লোক বললেন যে রসুল সাল্লাম শোনেন নাই আর কিছু সাহাবি বললেন যে শুনছেন তবে মনে হয় প্রশ্নটা করা পছন্দ করেন নাই উনি যাই হোক যখন রসুল সাল্লামের কথা বলা শেষ হয়ে গেল তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে প্রশ্নকারী কোথায় কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায় তখন উনি বলছেন হা আনাইয়া রসুল আল্লাহ সাল্লাম রসুল হান আমি সেই লোক আমি কিয়ামত কখন হবে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম কালা ইদা দুইয়াতিল আমান আফান তাদের ইসা রসুল বললেন যে কিয়ামত কখন হবে জানতে চাও শুনে নাও ইদা দুইয়াতিল আমানা আমানত যখন নষ্ট হয়ে যাবে আমানত যখন নষ্ট হয়ে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো তখন কিয়ামত কি হবে ঘনিয়ে আসবে কালা কাইফা ইযাআতুহা ওই বেদইন জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে আমানত নষ্ট হবে রাসূল সাল্লাল্লাহু তার ব্যাখ্যায় বললেন ইজা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযির সাআ যদি কোনো অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয় বুঝে আসছে অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি ইন্তাদের কিয়ামতের জন্য অপেক্ষা করো কয় নাম্বার বললাম ছয় নাম্বার এটা ছয় নাম্বার বললাম ঠিক আছে তো কেয়ামত কখন সংগঠিত হবে বা কখন ঘনিয়ে আসবে বুঝবো যখন অযোগ্য লোককে নেতৃত্ব দেওয়া হবে আর এখন এটা প্রায় প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ঘটে গেছে আল্লাহ জন্য এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আমিন তারপরে ছয়টা গেল সাত নাম্বার হচ্ছে এলেম কমে গিয়ে অজ্ঞতা বৃদ্ধি পাবে এলেম কমে গিয়ে অজ্ঞতা বৃদ্ধি পাবে এখন মেলা লোক আছে যারা লেখাপড়া কিছুই জানেন না আজকে দুপুরে একটা ফোন এসেছে তাইফ থেকে একজন আমাদের দেশেরই মহিলা সে কাজের মেয়ে হিসেবে এসেছে আশাটা দোষণীয় আমি মনে করি না তবে এগুলো না আসাই ভালো এই জন্য যে তার সাথে কোনো মাহারাম থাকে না কখন কি হয় না হয় আল্লাহ আলম আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহ আমি তো আনপড় আদমি কিছুই জানে না ওর কাছে নাম্বার লেখা আছে বিকাশ নাম্বার বাড়ির মোবাইল নাম্বার কিছুই বুঝে না কোনটা যে কি নাম্বার আল্লাহ জানে আমি এত ব্যস্ত ওই মহিলা বলছে যে ও ওই এক মাস আসা হলো দুই দিন বাকি আছে তো ওর বেতনটা ওরা ভালো মানুষ হ্যাঁ যে ওর বেতনটা আমরা ওর দেশে পাঠাতে চাই তো কিভাবে পাঠাবো তো এখন সহজ উপায় তো হচ্ছে বিকাশে পাঠিয়ে দেওয়া এখন কোথায় অ্যাকাউন্ট কোথায় কী না খবর কি করে বেড়াবে তো ওকে আমি জিজ্ঞাসা করলাম মহিলাকে যে আপনার ওইখানে কোনো নাম্বার আছে নাকি বিকাশের এরকম তো বলছে না বিকাশের নাম্বার আছে কিন্তু ওই নাম্বারটা যে কোনটা এটাও তো আমি চিনি না তো অজ্ঞতা মূর্খতা বৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ বিশেষ করে ইসলাম জানার ক্ষেত্রে হাই লেভেলের ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর ধরেন চ্যান্সেলর কিন্তু ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণাই তার নেই আবার অনেক সময় ভালো ধারণা তো নাই নাই বিপরীত ধারণা ভাই ঠিকই আছে মানে ইসলামকে দোষারোপ করার মতো যাবতীয় ব্যবস্থা তার কাছে আছে তো কিয়ামতের অন্যতম একটি ছোট আলামত যেটা সাত নাম্বার আমরা উল্লেখ করছি তা হলো এলেম কমে যাবে বিশেষ করে ইসলামী এলেম এবং মূর্খতা বৃদ্ধি পাবে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের খাদেম আনাস রদি আল্লাহনু বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি হাদিস শোনাবো না যে হাদিসটি আমার পরে তোমাদেরকে আর কেউ শোনাবে না আমি রসুল সাল্লাহামকে বলতে শুনেছি যে ইন্দামিন আসরাত ইসাহ কিয়ামতের অন্যতম একটি আলামত হলো আইনজুর ফাল এল এলেম কি হবে উঠে যাবে ওয়াদ হারাল জাহাল এবং অজ্ঞতা ও মূর্খতা বেড়ে যাবে ওয়াইয়াফসু জিনা বিস্তার লাভ করবে জেনা কি অবস্থা এটা আলোচনা আমরা অলরেডি করেছি বলার আর প্রয়োজন মনে করি না জেনা এত পরিমাণে বেড়ে গেছে যে আপনি বিশেষ করে এখানে তো যা আছে আছে এখানেও শুরু হয়েছে এগুলো তবে আমাদের দেশের তুলনায় এখনও অনেকটা এখানে কম আছে এরপরও যখন একজন লোক বাইরে বের হয় আর সামনে খালি মহিলা আর মহিলা একবার আপনার অজান্তে হলেও তো শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে মহিলাটা বোরকা পরে থাকলেও তো তার দিকে নজর দিতে বাধ্য করে অনেক সময় ফলে দেখা যায় যে অ্যাপসু জিনা জিনা মেলা রকম হাতের জেনা হয় চোখের জেনা হয় মুখ দিয়ে যখন আপনি কোনো মহিলার ব্যাপারে কথা বলেন কারোর সাথে জেনা হয় আপনি পা দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন যে ওই জায়গায় গিয়ে মুখ নারীর সাথে সম্পর্ক করব পার জেনা হয় আর আপনার লজ্জা স্থান ওটাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে অতএব জেনার কোনো শেষ আজকে সমাজে নেই আজকে আপনারা আমরা খুবই দরকার আমাদের সচেতন হওয়ার এবং বিয়ের ক্ষেত্রে দিনদার মেয়ে অবশ্যই বিয়ে করবেন এজন্য যে দিনদার মেয়ের পদস্খলনের ভয় কম আপনি চলে এসেছেন দুই বছর তিন বছর ওই অবস্থায় ওই মহিলাটার কি অবস্থা এবং বিশেষ ওসিয়ত একটা যারা নতুন বিয়ে করবেন সাথে সাথে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন বুঝে আসছে কারণ বাচ্চা যদি হয়ে যায় তখন বাচ্চার পিছনে সময় দিতেই তার হিমশিম হবে এক নাম্বার দু নাম্বার হচ্ছে যেই মহিলার বাচ্চা হয়ে যাবে তার দিকে খারাপ নজর কম আসবে কিন্তু যদি ফ্রি থাকে তাহলে রাত্রে ঘুম হবে না আপনাকে মিস কল দেবে পাবে না হয়তো তখন আরেক জায়গায় মিস কল চলে যাবে বুঝে আসছে এজন্য এই জিনিসগুলো খুবই খেয়াল রাখবেন দিনদার পরহেজগার মেয়ের দিকে হ্যাঁ, তো এফসু জিনা জিনা ব্যবিচার বিস্তার লাভ করবে এবং এই আলামত অলরেডি চলে এসেছে ওয়াশরাবুল খামরু আর ওয়ুশরাবুল খামরু মদ পালন করা হবে মদ তো আজকে অনেক নামে আখ্যায়িত হয়ে গেছে আপনি ডাইল বলেন হুইস্কি বলেন আর ফেন্সি বলেন আর বেন্সি বলেন মেলা নামে আজকে এই মদ পান করা হচ্ছে মদকে তার ভিন্ন নামে নামকরণ করা এটাও একটা খিয়ামতের আলামত তো যাই হোক ওয়ুসরাবুল খামর মদ পান করা হবে ওয়াজহাবুর রিজাল ওয়াতাবকান নিসা আর পুরুষদের পুরুষ পুরুষরা বেশিরভাগই মরে যাবে তাড়াতাড়ি আর মহিলাদের সংখ্যা কি হবে বেড়ে যাবে হাত্তা ইয়াকুন আলে খামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদ এমনকি পঞ্চাশ জন মহিলার জন্য দায়িত্বশীল কয়জন একজন মাত্র পুরুষ থাকবে এটা দুটা ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা জানাও ভালো বা উচিত এজন্য আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি একটা হলো কি একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন লোক থাকবে মানে আপনার বোন আপনার মা আপনার ভাবি আপনার এরকম মানে ভালোভাবেই থাকবে আর একটা হলো কি যে এত পুরুষ কম হবে যে নারীরা তাদের চাহিদা মেটানোর জন্য এক পুরুষকেই তারা গ্রহণ করবে বরং এমনও বলা হয়েছে যে এই পুরুষ ওদের জ্বালায় পালাতে পালাতে গাছে উঠবে গাছ থেকে পেশাব করে দিলে ওতেই ওদের কি হয়ে যাবে বাচ্চা চলে আসবে এমনও কথা শুনেছি কিন্তু হাদিসে দেখি নাই তো যাই হোক তো এরকম হতে পারে এগুলো কিরামতের মধ্যে সহি মুসলিম চার হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস তাহলে সাত নম্বর আমরা আমাদের আলামত বললাম যে এলেম উঠে যাবে আর কি পাবে মূর্খতা বৃদ্ধি পাবে আট নাম্বার কিয়ামতের আলামত হলো আপনার হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে আট নাম্বার একটু থামেন আমি এই দশটা পর্যন্ত পৌঁছে আমি শেষ করবো ইনশাল্লাহ আট নাম্বার কিয়ামতের আলামত হলো হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে এখন মারামারি কমছে না বাড়ছে কথায় কথায় মারামারি রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ফিহাল কিয়ামতের পূর্বের দিনগুলিতে এলেম উঠে যাবে ওয়ায়ানজিলু ফিহাল জাহালু অজ্ঞতা বৃদ্ধি পাবে যেটা একটু আগে বলে এসেছি ওয়াকসুরু ফিহাল হারজু ওয়াল হারজু আল কাতলু এবং ওই সময় হারজ তথা হত্যা বেশি হয়ে যাবে ফলে হত্যাকারী কেন হত্যা করছে ওটা অনেক সময় সে জানবেও না আবার নিহত ব্যক্তি কেন মারা গেল সেটা সেও জানবে আর এই যে একটু আগে নির্বাচনের কথা বলছিলাম কোন জায়গায় যেন বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা মেরে ফেলেছে তো যাই হোক আমরা যেন সাবধান হই এগুলোতে যেন আমাদের মোশারাকা শরিক অংশীদার না থাকে এগুলোকে ঘৃণা করতে হবে অন্যায়কে ঘৃণা করতে হবে এ ব্যাপারে সাবধান সতর্ক থাকতে হবে নয় ও দশ নাম্বার নয় ও দশ নাম্বার এই আপনার কিয়ামতের ছোট আলামত হলো মদ পান করে উহাকে অন্য অন্য নামে নামকরণ করা হবে যেটা বলছিলাম এটা চলেই আসলো এবং জেনা ব্যবচার বৃদ্ধি পাবে আবু মুমামা আল বাহিলি রদি আল্লাহ আনু বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আয়াম দিন ও রাত্রির সমাপ্তি ঘটবে না অর্থাৎ কিয়ামত আসবে না দিন আর রাত্রির সমাপ্তি যেদিন ঘটবে ওই দিন তার কিয়ামত সেদিন আর দুনিয়া থাকবে না কিয়ামত সংগঠিত হবে তো বলছে যে কিয়া এই পৃথিবী ধ্বংস হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত্তা তাসরাবা ফিহা তাইফাতুম মিন উম্মতি আল খামরা যতদিন পর্যন্ত না আমার উম্মতের কি একটা দল কি করবে মদ পান না করবে ইসাম্মু ইউসাম্মুনাহা বেগাইরে ইসমিহা এবং তারা ওই মদকে অন্য নামে নামকরণ করবে মদকে অন্য নামে নামকরণ করবে যেটা একটু আগে বলছিলাম যে হুইস্কি নাম দেওয়া ডাইল নাম দেওয়া অথবা ফ্যান্সি নাম দেওয়া কি নাম দেওয়া যাই নাম দেখ না কেন মদের হুকুম পরিবর্তন হবে না তাহলে আমরা কয়টি আলামত বললাম দশটা বলছি আরে আমি কমাই দেন কেন নাহলে তো আরো বলবো তখন আপনাদের আরো সময় যাবে হয়তো আপনাদেরকে গরম লাগছে না কি হ্যাঁ তো যাই হোক আমি আরেকবার আপনাদের মনে রাখার জন্য বলি আমরা বলেছিলাম যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া রসুল ইসলামের মজেজা যেটা ছিল এটা একটা কিয়ামতের আলামত এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের আগমন ও বিদায় এই দুটাও কিয়ামতের আলামত এরপরে আমরা বলেছিলাম যে আন্তালিদাল আমাতু রব্বাতাহা আন্তালিদাল আমাতু রব্বাতাহা দাসীর পেট থেকে তার মনিব জন্ম হবে মায়ের সাথে দাসীর মতো ব্যবহার হবে অথবা যার পেট থেকে হবে পরে তারই মালিক হয়ে যাবে পাঁচ নম্বর আমরা বলেছিলাম যে যাদের পোশাক পরিচ্ছেদ ছিল না যাদের জুতা ছিল না যারা রাখাল ছিল ওরা বড় বড় বিল্ডিং তৈরি করে কি করবে গর্ব অহংকার করে বেড়াবে ছয় নম্বর আমরা বললাম অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে সাত নম্বর আমরা বলেছিলাম এলেম উঠে যাবে অজ্ঞতা ও মূর্খতা বৃদ্ধি পাবে আট নম্বর আমরা বললাম হত্যা যজ্ঞ বৃদ্ধি পাবে নয় ও দশ যেটা আমরা বললাম যে মদকে অন্য নামে ডেকে পোহা পান করা হবে এবং জেনা ও ব্যবচার বেড়ে যাবে এই হলো দশটা কিয়ামতের ছোট আলামত ছোট আলামত যেগুলো কিয়ামতের পূর্বে প্রকাশিত হবে আর এখানে আমার প্রায় পঁয়ত্রিশটার মতো চৌত্রিশটা যুক্ত করা আছে ইনশাআল্লাহ পরবর্তীতে সময় হলে আরেকদিন আমরা বলবো মোহানরবুল আলমিন যেন আমাদেরকে কোরআন ও সহি হাদিসের উপরে আজীবন কায়েম থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আমিন মনে রাখবেন আপনার নামাজ নাই আপনার দুনিয়া আখেরাত সবই সর্বনাশ বরবাদ অতএব উদাত্ত আহ্বান করব এই দুই বছর ধরে যাই আলোচনা করে যাচ্ছি অন্তত পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবেন এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এটা আপনার ইসলাম টিকিয়ে রাখার জন্য একান্ত জরুরি আর যদি মনে করেন যে না কাফের অবস্থায় দুনিয়া ত্যাগ করবো তাতে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমরা বলবো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন যখনই আজান দিবে তখনই আপনি নামাজ পড়ে তারপর আপনার কাজ করুন আল্লাহ যেন এর উপরে আমল করে আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা যেন যেই খারাপিগুলোর কথা আমরা এতক্ষণ কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করলাম সেগুলোর সেগুলোতে আমাদেরকে পতিত না করেন করেন আল্লাহ আমিন আল্লাহ যেন ওইগুলো থেকে আমাদের জাতিকে হেফাজত করেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের ফ্যামিলি পরিবারদেরকে রক্ষা করেন আল্লাহ আমিন মহানবুল্লাহ আলমিন আমাদের সকলের যাবতীয় গুণাখাতা মাফ করুন আল্লাহ আমিন আমাদের এক ভাইকে আল্লাহ তালা একটা কন্যা সন্তান দান করেছেন আল্লাহ যেন এই ভাইয়ের কন্যা সন্তানকে দীর্ঘায়ু দান করেন আল্লাহ আমিন তাকে সুস্থ রাখেন আল্লাহ আমিন তার ছেলের এই ভাইয়ের যে স্ত্রী এবং মেয়ের মা তাকেও যেন আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ আমিন রসুল সাল্লাম এই দোয়া পড়তেন আমরা আমি এটা হচ্ছে আপন আপন পড়া তবে যেহেতু অনেকেই জানেন না আমি পড়ছি আপনারা পড়বেন বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবা ও শাকারতাল ওয়াহেব ওয়া রুজিকতা বিররাহা ওয়া বালাগাত আশুদ্দাহা আল্লাহ তোমাকে যেটা দিয়েছে তাতে জন্য আল্লাহ বরকত দান করেন তাকে যেন দীর্ঘায়ু দান করেন তোমার প্রতি সদ্ব্যবহারকারী হন এবং পর্যাপ্ত বয়স লাভ করে এবং আপনি আল্লাহর শুক্রিয়া আদা করবেন কে দিয়েছে মোহান রব্বুল্লাহ আলমিন অতএব আল্লাহর শুক্রিয়া আদা করবেন ঠিক আছে এবং ওই ভাইয়ের মা অসুস্থ ওই ভাইয়ের মা অসুস্থ উনি দোয়া চেয়েছেন আল্লাহ এক মা দিয়েছেন তো আর এক মাকে অসুস্থ করেছেন আল্লাহ যেন ওই মাকে সুস্থতা দান করেন আল্লাহ আমিন আমাদের সকলের মাকে আল্লাহ সুস্থ রাখুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলের মা বাবাকে জান্নাতবাসী করুন আল্লাহ আমিন মোহন রাবুল্লাহ আলমিন আমাদেরকে এখানে যেরকম জমায়েত করেছেন কি আমাদের জান্নাতুল সে যেন আল্লাহ জমায়েত করেন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুবাহানক আল্লাহমা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিলার ইমামতি জায়েজ নয় মহিলার ইমামতি জায়েজ নয় এমনকি ছোট বাচ্চাও যদি হয় যে কোরআন মোটামুটি পড়তে পারে তার ইমামতি জায়েজ কিন্তু মহিলার ইমামতি জায়েজ নয় মহিলা মহিলার ইমামতি করতে পারে মহিলা পুরুষের ইমামতি করতে পারবে না আপনার মনে হয় এটা পাঁচ পাড়া না কোন পাড়ার শুরুতেই আছে আর রিজাল কৌয়ামুনা আলান নিসা আর রিজাল কৌয়ামুনা আলান নিসা পুরুষেরা নেতৃত্ব দেবে কার নারীদের উপরে এখন যদি আপনি ওকে ইমাম বানিয়ে দেন তাহলে তো সর্বনাশ আর একটা হাদিস বলছে মহিলার লাস্ট কাতার উত্তম পুরুষের ফার্স্ট কাতার উত্তম অতএব ওকে যদি ফার্স্ট কাতারের উপরে দিয়ে দিই তাহলে তো সর্ব সর্বনাশ করে দিলাম এমন আর একটা ভাই কথা বলছেন যে তার বাড়ির এলাকায় সে দেখেছে যে কবরে পানি দেওয়া কেমন যদি এটা মাটি দেওয়ার পরে ধুলা ধুলা জাতীয় মাটি হয় আর যদি মনে করে যে একটু পানি ছিটিয়ে দেওয়ার ফলে কি হবে বসে যাবে উড়ে যাবে না তো এটা বাধার কিছু নাই কিন্তু যদি হয় যে আমি পানি ঢালার ফলে কবরে শান্তি আসবে বা এ জাতীয় আকিদে তাহলে এটা বাতিল বেদাতের অন্তর্ভুক্ত এবং অনেক সময় সেরেক পর্যন্ত চলে যেতে পারে উনি বলছেন জিবরিল আলাহ ইসলাম দুনিয়াতে আসেন কিনা তো জিবরিল আলাহ ইসলামের মসুল তো আমরা <laughs> কেউ না এটা আল্লাহ তালা ভালো জানেন জিবরিল আলাহ ইসলামকে তিনি এখন কোন কাজে নিয়োজিত রেখেছেন এটা বড় মতবিরোধপূর্ণ বিষয় কিন্তু আসলে গায়েবী জগৎ এটা ফেরেস্তারা হলেন একটা গায়েবী জগৎ অদৃশ্য জগৎ আমরা তাদেরকে দেখি না এবং তাদের দায়িত্বশীল হলেন মহান রাব্বুল আলমিন আল্লাহ ভালো জানেন জিবিলকে এখন কোন কাজে লাগিয়েছেন তবে আল্লাহর যদি প্রয়োজন হয় তো আল্লাহ জিবিলকে দুনিয়াতেও পাঠাতে পারেন বুঝে আসছে ফলে কারো এই কথা বলার অধিকার নেই বা জানা নেই বা কেউ বললে ও নিজের পক্ষ থেকে অতিরিক্ত বলবে এবং বিনা এলেমে কথা বলবে যে জিবরিল এই কাজে নিয়োজিত তাকে অবশ্যই দলিল পেশ করতে হবে এরকম কোনো দলিল নেই জিব্রাইলের কাজ ছিল ওহি নিয়ে আসা নবী ও রসুলগুনের কাছে রসুল সাল্লাম চলে গেছেন ওহির দরজাও বন্ধ হয়ে গেছে এখন কি কাজে আল্লাহ তাল্লাহ তাকে খাটাচ্ছেন আল্লাহ আলম ওকে বেদাতের অন্তর্ভুক্ত এগুলো হ্যাঁ অনেক বেদাত আছে সবাই সম্মিলিতভাবে কবরকে ঘিরে দোয়া করা এটাও বেদান এবং ওই যে এই আপনার খেজুরের ডাল টাল দিয়ে দেওয়া এই আশায় যে আজাব কম হবে এটাও বেদাত হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লাম দুইটা কবরে দিয়েছিলেন এই জন্য যে উনি জানতে পেরেছিলেন আজাব হবে আর হচ্ছে আমি কি তাহলে অগ্রিম ধরে নিচ্ছি যে এর আজাব হবে তাই আমি দিচ্ছি আর রসুল দিয়েছিলেন বলে আমার গাছ দেওয়া ডাল দেওয়াতেও কি আজাব কম হবে না এগুলো ঠিক না এজন্য এই এই ধরনের কাজগুলো ঠিক নাই এই কবর কেন্দ্রিক কবরের কাছে গিয়ে খতম পড়া অথবা সুরা ক্লাস নাচ পালাক এগুলো পড়া এগুলো সবই বেদাতের অন্তর্ভুক্ত রসুল যখন মাটি দেওয়া শেষ হতো বিসমিল্লাহি আলা মিল্লাতি ইল্লা বলে তাকে কবরে রাখা হতো এরপর বিসমিল্লা বলে তিন খাবলা আপনি মাটি দিয়ে দিবেন দেওয়ার পরে যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল রসুলাম বলতেন যে তোমাদের ভাইয়ের জন্য এখন আল্লাহর কাছে সহকের উপরে কায়েম থাকে তলব করো কারণ তাকে এখন কি করা হবে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে তো আমরা দোয়া করতে পারি আল্লাহ সাব্বিত আলাল ইমান হে আল্লাহ তুমি তাকে তাকে ইমানের উপরে কায়েম রাখো এটা আপনি আরবি না জানলে বাংলা বলতে পারেন যে আল্লাহ তুমি তাকে ইমানের উপরে কায়েম রাখো এবং তাকে ওই মুনকার নাকিরের সলের জবাব দেওয়ার তৌফিক দান করো এটা আপনি দোয়া করতে পারেন কিন্তু হ্যাঁ, ওই যে সবাই মিলে ঘিরে ইত্যাদি এটা আসলে বেদাতি পন্থা কারণ হচ্ছে যে দোয়া যেটা করা দরকার ওটা কিন্তু সলাতুল জানাজাতে কি হয়েছে হয়ে গেছে সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়া সালাত মানে দোয়া আর জানাজা মানে লাশ এই লাশের জন্য কি দোয়া করবেন আল্লাহ বিল মাই ওয়া আরো কিছু কিছু দোয়া আছে এই দোয়া কয়জনের মুখস্থ আছে ওইটা পড়ে না তো কয় হুজুর আপনি আমাদের দোয়া করে দেন আমরা আমিন আমিন কয়ে দিই আরে সুন্নারটা মুখস্থ করেন বেদারটা ছেড়ে দেন ওকে তো এখানে যে দোয়াগুলো বলা হয়েছে আপনি আজীবন দোয়া করেও সেই দোয়া করতে পারবেন না কারণ এটা কার কথা নাবি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহামের কথা যাকে অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ কথা বলার যোগ্যতা দেওয়া হয়েছিল আপনি আমি এক ঘন্টা বলবো রসুল সাল্লাম পাঁচ মিনিটে ওটা কথা শেষ করবেন বুঝে যাচ্ছে এক লোক এসে বলছেন রসুল সাল্লাম আমাকে এমন একটা কথা বলেন যে আমি ওর উপরে আমল করলে জান্নাতে চলে যাবো কুল আমান তুবিল্লা সুম্মাস্তাকিম তুমি বলো আমি আল্লাহর উপরে ইমান আনলাম তারপরে কায়েম থাকো তো আল্লাহর উপরে ইমান আনা মানে কি আল্লাহর কথা রসুলের কথা সব শুনতে হবে মানতে হবে মানে এমন একটা কথা বললেন যেটা হয়তো আমি আপনি খুঁজে বেড়াইতাম পাঁচ দিন কিন্তু রসুল সাসম সেটা অল্পতেই বলে দিয়েছেন তো রসুলের এগুলো হাদিসের দোয়া সেই দোয়াগুলো মুখস্থ করি এবং এগুলো দিয়ে আমাদের আত্মীয় স্বজন দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন জান্নাতে যাওয়ার জন্য ইমান শর্ত আর ইমান হলো কালেমাই তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এই কালিমাকে অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করতে হবে এবং কাজে পরিণত করতে হবে এইগুলো যে ব্যক্তি করবে ইনশাআল্লাহ সে জান্নাতি ইনশাআল্লাহ সে জান্নাতি আর কে জান্নাতি কে জাহান্নামি গ্যারেন্টি আমরা কেউ দিতে পারবো না আমি কি এটাও আমরা জানি না ঠিক আছে আমরা তো চাই আল্লাহ জান্নাতে যেতে কিন্তু আল্লাহ আলম আল্লাহ কী আমাদের সাথে আচরণ করবেন তো যেগুলো কোরআন হাদিসে বর্ণিতা বিশেষ করে হাদিসে রসুল বলেছেন আবু বকর ওমার রোসমান আলিয়া তলহা তারপরে আবু ওবায়দা মিন জাররা তারপরে জুবাই রবনুল আওয়াম আরও সাইদ মিন জাইদ দশজনের কথা এক হাদিসে উল্লেখ হয়েছে তারা জান্নাতি এগুলো হলো আসলে মোবাসারা ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ারেন্টি এদের জন্য কেমন আরো হয়েছে ওকাশা আরও কিছু কিছু সাহাবির কথা ইঙ্গিতে চলে এসেছে কেমন হ্যাঁ, তারপরে হাসান হোসেন জান্নাতের হ্যাঁ, যুবকদের সর্দার হ্যাঁ, ফাতেমা রাজি আল্লাহ আনহা মহিলাদের ইয়ে হবেন দায়িত্বশীলা হবেন তো এই জান্নাতি না হলে কী করে হবেন তো এদের ব্যাপারে আমরা গ্যারেন্টি দিতে পারবো কিন্তু বাকি লোক কে জান্নাতে জাহান্নামে যাবে মুসলমানদের ভিতরে আমরা কারোর জন্য গ্যারেন্টি দিতে পারি না আর যে কথা ভাই প্রথমে বলেছেন যে হিন্দু লোক বা কিছু আছে হিন্দু লোক যেহেতু আল্লাতে বিশ্বাসী নয় বরং সে শত শত মূর্তিতে বিশ্বাসী সেগুলোকে সে ভগবান বা আল্লাহ বলে বা তার রব বলে চেনে ও জানে ও মানে সেহেতু এর এই অবস্থায় যে মৃত্যুবরণ করে এই মূর্তি পূজা অবস্থায় সে কোনোদিনই জান্নাতে যেতে পারে না কারণ মূর্তি পূজা করা হচ্ছে শির্ক আর আল্লাহ বলছেন ওমাইউ শিরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন ওমা ওয়াহুন্নার তার স্থান জাহান্নাম আর কেউ যদি মৃত্যুর আগে তওবা করে যখন মরণ হাজির হয়েছে তখন তওবা করলে কবুল হবে না কেমন তওবারও সময় আছে হ্যাঁ কথা বলি না যদি এখন আমি দেখছি যে মরতেছি আস্তাক ফিরুল্লাহ এতদিন ভুল করছিলাম এখন তোবা করলাম ফেরাউনও তোবা করেছিল কিন্তু ফেরাউনের তোবা কবুল হয়নি রসুলাম বলছেন যে তোবা কবুল করা হয় মালাম ইউগার যতক্ষণ পর্যন্ত মরণের গরগরা না এসেছে তার আগে যদি কেউ মরণের দশ দিন আগে কেউ যদি তৌবা করে নেয় পাঁচ দিন আগে যদি করে নেয় আল্লাহ যদি তাকে ভুল বোঝার তৌফিক দেয় তো ইনশাআল্লাহ আশা করা যায় তার তৌবা কবুল হবে আর ওই তৌবা কবুলের মাধ্যমে আল্লাহ তার কাছে আল্লাহর কাছে সে জান্নাত যেতে পারে কিন্তু কোন লোক ওই মরণের সময় হিন্দু লোকে এসে কালিমা পড়ে মুসলমান মানে জান্নাত চলে যাবে এই আশা করবে এটাতে আমরা বিশ্বাসী নয় কারণ তখন তার তৌবার দরজাও কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তবে মুসলিম ব্যক্তি যে কোরআন হাদিস অনুযায়ী আমল করার সর্বাত্মক চেষ্টা করেছে ওই লোক যদি কালিমার উপরে মারা যায় রসুল সাল্লা সাল্লাম বলছেন মান কান আখরু কালাম হিলা ইলাহ দাখাল দাখালাল যে ব্যক্তির শেষ কালিমা হবে দুনিয়ায় থেকে বিদায়ের সময় লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই জন্য রসুল সাল্লাম বলছেন যে মৃত ব্যক্তি যাদের কাছে মৃত্যু হাজির হয় ওদেরকে তোমরা লাইলাহাইল্লাহ শিখিয়ে দাও যাতে ওরা এই কালিমাটা নিয়ে বিদায় হতে পারে এটা কাফেরের জন্য নয় কার জন্য মুসলমানের জন্য তবে এই মুসলমানের যদি আমল ভালো থাকে আলান সালান আর যদি কিছু পাপ টাপ থাকে আল্লাহ ইচ্ছা করলে মাপও করতে পারেন সেরেক ছাড়া যদি পাপ থাকে তাহলে আল্লাহ ইচ্ছা করলে মাপও করতে পারেন শাস্তি দিলেও দিতে পারেন কিন্তু জান্নাতে একদিন সে যাবেই যাবে ইনশা আল্লাহ কারণ এটা আসাদুল মাসদুক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না বুঝে আসছে ভাই বুঝে আসছে প্রশ্ন হ্যাঁ যদি হিন্দুত্বের উপরে কেউ দুনিয়া ত্যাগ করে খ্রিস্টানের উপরে এখন আগে যখন খ্রিস্টান ধর্ম ছিল তখনকার আলাদা এখন বর্তমান সময় নাবি মোহাম্মদ সাল্লাহাম আসার পরে কেউ যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো দিনের উপরে ইন্তেকাল করে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত তবে যে কোনো ব্যক্তির জন্য তওবার দরজা মুক্ত আছে যতক্ষণ পর্যন্ত তার মত হাজির না হয়েছে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের বড় আলামত পশ্চিম দিগন্ত থেকে সূর্য না উঠেছে ঠিক আছে তো এখন তো পশ্চিম দিগন্ত সূর্য উঠেনি এখন মরণের সময় যদি আসা এতদিন দুনিয়ার সব মজা নিয়েছে এখন তোবা করলে আল্লাহ বলছেন যে না এই তোবা কবুল হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ